আপনি কোরআন কোনো সমস্যা হবে বলতে বলেন আপনি কথা বলেন দুটো কথা করতেছেন ওটা এখন আমাদের এখন ওগুলো না আপনি আমি কান্টার দর আপনি কে কান্টার হ্যাঁ? দর আপনি কে আমি আমি আপনি কে আমি প্রশাসক না আমি তো করতেছি না প্রধানমন্ত্রী যেটা ভালো করবে আমি সেটা বলবো না প্রধানমন্ত্রী পরে কিনা আপনি জানেন কেমন হ্যাঁ, আমি জানি হ্যাঁ প্রধানমন্ত্রী কোরআন শরীফ পরে তিরাশিটা বলেন এগুলো বলবো আপনি থাকেন দেখেন আমি কি বলি আপনি দেখেন আমরা তো সরকারের পক্ষে আছি তো পক্ষে আমরা বিপক্ষে কি হলো বলতে চাই আপনি আমাদের নামাজ ও বদ্যা মহিলাদের বদ্যা সম্পর্কে ওয়াজ করে শোনান নাহমাদুহু আনুসাল্লি আলা রসুলহিল করিম আম্মা বাদ বাংলার মুসলিম ভাইয়েরা আজ আমরা এদেশে একটি কঠিন পরিস্থিতি পাড়ি দিচ্ছি যতই দিন যাচ্ছে ইসলাম ও মুসলমানদের জন্য সংকীর্ণ হয়ে আসছে বাংলার জমিন ব্রাহ্মণ্যবাদী ভারতের পাঁচাটা গোলাম জালিম তাগুদ সরকারের ইসলাম বিধ্বংসী কর্মকাণ্ড ক্রমশ বেড়েই চলেছে রাতের আধারে জনগণের ভোট চুরি করে ক্ষমতায় বসা এই তাগুদ সরকারের দুর্নীতিবাজ নেতাকর্মীদের গুন্ডামি চাঁদাবাজি লুটপাট গুমখুন ধর্ষণে অতিষ্ঠ দেশের সাধারণ মানুষ এতদিন এদের শয়তানি উৎপাত অনেকটা দুনিয়াবি ব্যাপারেই সীমাবদ্ধ ছিল আমরা অত্যন্ত আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করছি এখন এরা দিন নিয়েও ছিনিমিনি খেলতে শুরু করেছে মসজিদের খুদ্া নিয়ন্ত্রণ হিজাব পড়তে বাধ্য করা যাবে না মর্মে আইন প্রণয়ন বাল্যবিবাহ প্রতিরোধে আইন প্রণয়ন উগ্রবাদ দমনের নামে ইসলাম নির্মূলের চক্রান্ত সহ দিন বিধ্বংসী হাজারো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এই তাগুত সরকার হে মুসলিম ভাই আমার আল্লাহ সুবহান হুয়া তালা মদকে হারাম করেছেন এই শয়তানরা মদের লাইসেন্স দিয়েছে আল্লাহ জেনাবে বিচারকে হারাম করেছেন এরা ব্যবসাখানার অনুমোদন দিয়েছে আল্লাহ তালা হিজাবকে ফরজ করেছেন আর এই তাগুত সরকার বলছে হিজাব পরিধানে মেয়েদের বাধ্য করা যাবে না আল্লাহ তালা বলছেন বালিগ হলে ছেলে মেয়েদের বিয়ের ব্যবস্থা করো আর এই তাগুত সরকার বলছে আঠারো বছরের আগে মেয়েদের বিয়ে দেয়া যাবে না কিন্তু জেনাভে বিচার নষ্টামি সবই করা যাবে কত বড় দুঃসাহস এদের এরা আল্লাহর জমিনে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন পাশ করে নিজেদের মন করা আইন রচনা করে পবিত্র কোরআনকে পিছনে ছুড়ে ফেলে নাওয়াজুবিল্লাহ মিন জালিক প্রিয় মুসলিম ভাইরা মুসলিমদের নিরাপত্তার সুযোগে তাগুদ সরকারের ফাসেক বৎকার সন্ত্রাসী নেতারা এখন খালিজ দিনী বিষয়গুলোতেও নাক গলাতে শুরু করেছে কত বড় সাহস এই বৎকারদের এরা ওয়াজ মাহফিলগুলোতে আলিমদের সঙ্গে বেয়াদবি করছে আলিমগণ তাগুদ সরকারের ইসলাম বিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে মুখ খুললেই তারা আলিমদের শাসাচ্ছে হুমকি দিচ্ছে কি আশ্চর্য এদের সাহস কোথায় গিয়ে পৌঁছেছে এখন হাজার হাজার মুসলিম জনতার উপস্থিতিতে দিন মাহফিলে এরা প্রকাশ্যে গুন্ডামি করছে সাবধান বাংলার মুসলমান সময় থাকতে সতর্ক হন আলিমগন ওয়াজ মাহফিলে কি বলবে কি বলবে না তা কি মতখোর সন্ত্রাসী আওয়ামী নেতারাই ঠিক করে দেবে এদের এই সাহস কে দিয়েছে মূর্খ জাহিল এই নেতাদের এই যোগ্যতাই বা কোথায় আমাদের অর্থ সম্পদ লুটপাট করে এখন এরা আমাদের দিন বিষয়গুলো বরবাদ করতে চাচ্ছে মুসলিম ভাইদের কি হয়ে গেল আপনার এই বৎকার ফাসেক নেতাদের কেন দিনী মাহফিলগুলোতে প্রধান অতিথি করছেন কেন এদের সভাপতি বানাচ্ছেন এই বৎকারদের উপস্থিতিতে আমাদের দিনী মাহফিলগুলোর সৌন্দর্য কি নষ্ট হচ্ছে না আপনাদের গায়রতের কি হলো একজন বৎকার সন্ত্রাসীকে দিনী মাহফিলের স্টেজে বসাতে আপনাদের বিবেকে বাঁধে না দিনী মাহফিলের সভাপতি হবেন প্রধান অতিথি হবেন আপনার গ্রামের ইমাম সাহেব মসজিদের খতিব সাহেব মাদ্রাসার মুক্তামিম সাহেব বড় কোনো দিনদার পরহেজগার মুরব্বী আপনাদের গ্রামে কোনো সম্মানিত আলিম নেই কোনো পরহেজগার মুরব্বী নেই কেন এই ফাসিক নেতাকর্মীরা বারবার আমাদের দিনী মাহফিলগুলোর পবিত্রতা নষ্ট করবে প্রিয় ভাই এই বৎকার নেতাদের সভাপতি কিংবা প্রধান অতিথি না বানালে যদি এরা মাহফিল হতে না দেয় তাহলে আপনাদের নতুন করে ভাবতে হবে আপনার এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের নিয়ে বসুন সচেতন তরুণদের নিয়ে আলোচনা করুন মুরব্বীদের সঙ্গে পরামর্শ করুন সবাই সম্মিলিতভাবে এই বৎকার নেতাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলুন পুরো মুসলিম সমাজ যদি এই শয়তান নেতাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যায় এরা পালানোর জায়গাও খুঁজে পাবে না ইনশাআল্লাহ প্রিয় ভাইরা যদি মাহফিল আয়োজনের খরচ মেটানোর জন্য এইসব বদকার নেতাদের কাছে হাত পাততে হয় তবে আপনাদের উচিত হবে স্বল্প খরচে ছোট্ট পরিসরে মাহফিলের আয়োজন করা তবু এইসব বদকারদের কাছে না যাওয়া আপনারা যদি সত্যি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিনের খেদমতের স্বার্থে এই মাহফিল করে থাকেন তবে ছোট হলেও আল্লাহ এতে অনেক বরকত দান করবেন ইনশাআল্লাহ আল্লাহর ওয়াস্তে এই বদকার ফাসিকদের দাওয়াত করে দিনই মাহফিলের সৌন্দর্য ও পবিত্রতা নষ্ট করবেন না আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দিন আমিন ইয়া রব্বাল আলমিন